আলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একুশতম বার্ষিক তাবলিগি ইজতেমার মহতারাম সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামা একরাম দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাইরা শৃঙ্খলা বিধানের দায়িত্বে নিয়োজিত প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ প্রচার মাধ্যমের কর্মীবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি এজন্য যে দিনের শেষ ভাগে জোহর সালাতের পর থেকে বলতে গেলে মাগরীব সালাপ পর্যন্ত প্রতিকূল প্রতিকূল আবহাওয়ায় আমরা বসেছিলাম আল্লাহ রবুল আলমিন সেই পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়ে এখানে একটি সুন্দর পরিস্থিতি বিরাজ করেছেন সেই আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি এই পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য যেমনভাবে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অন্যান্য নবী এবং রাসুলগণ এ পৃথিবীতে একই মিশন নিয়ে এসেছিলেন সুধীমণ্ডলী তাদের সেই মিশন ছিল আল্লাহ রবুল আলমিনের দিনকে এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করা আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রসুলা আনেবুদুল্লাহ ওয়াজতানিবুত্তাহুদ আমি এই পৃথিবীর প্রত্যেকটি উম্মতের কাছে নবী এবং রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে আনেবুদুল্লাহ তোমরা আদেশ দাও মানুষকে আহ্বান করো যে আল্লাহর ইবাদত করতে ওয়াজতানিবুত্তাহুদ এবং তাদেরকে তগুদ থেকে বিরত রাখতে সুদী মণ্ডলীর দিনের মৌলিক কথা এটাই যদিও বর্তমান সমাজে এসে আমরা দিন প্রতিষ্ঠার ভিন্ন পথ অবলম্বন করতে শুরু করেছি যাই হোক সেটা ভিন্ন আলোচনার বিষয় আমরা যেটা বলবো সেটা হলো এই রসুল্লাহ সাল আসাল্লাম যে দিন ও বিধান নিয়ে এসেছিলেন সেই দিন ও বিধান কায়েম করতে গেলে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের করণীয় কি এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা কাদের শুধু মন্ডলে আমরা দেখেছি রসুল্লাহ সাল আসাল্লামের মক্কি জীবনে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে যে নির্দেশ দিয়েছিলেন প্রথম সেটা হলো এই বাংদির আশির তাকাল আক্রবিন হে মোহাম্মদ তুমি তোমার নিকটবর্তীদেরকে জাহান নাম দেখে ভয় দেখাও আল্লাহ রব্বুল্লা আলমিনের সেই কঠিন শাস্তি থেকে তাদেরকে সতর্ক করো রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাই তার নিকট আত্মীয়দেরকে ডেকে ডেকে নাম ধরে ডেকে বলেছিলেন যে তোমরা সতর্ক হও সাবধান হও সামনে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে তারই ধারাবাহিকতায় পাহাড়ের পাদদেশে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইয়া সবাহা বলে তৎকালীন রীতি অনুযায়ী সবাইকে সমবেত করেছিলেন এবং করে তাদেরকে বলেছিলেন তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তাহলেই তোমরা মুক্তি পাবে তাহলেই তোমরা সফল কাম হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার এই দিনের দাওয়াত তিনি তার নবুয়তের জীবনের তেইশটি বছর দিয়ে গিয়েছিলেন সুতরাং আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে যে পথ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অবলম্বন করেছিলেন সেই পথই আমাদেরকে অবলম্বন করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে তিনি তায়েফে মারও খেয়েছেন অথচ আল্লাহ রবুল আলমিন ইচ্ছা করলে এই পৃথিবীর সমস্ত মানুষকে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের মাধ্যমে তারই অনুসারী করে দিতে পারতেন তারই বিধানের আনুগত্য করতে বাধ্য করতে পারতেন কিন্তু আল্লাহ তো করেননি শুধু মণ্ডলী শুধু তাই নয় দিনের দাওয়াত দিতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাইফের ময়দানে মা রখিয়েছেন সেই ইতিহাস আপনারা জানেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের একজন সাহাবায়ের মুখ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটা কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা আমরা তার মুখ থেকে শুনি পারস্য সেনাপতি রুস্তুম যখন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে বলেছিলেন রবি এবনা আমেরকে বলেছিলেন যে আজকে তোমরা এখানে এসেছো কি জন্য এসেছো কেন তোমরা সমবেত হয়েছ সেদিন রবি এবনা আমর বলেছিলেন আল্লাহ ইফতা আসানা আল্লাহ যা আবিনা লেনখরিজা মিন মানসা আমিন ইবাদাতিল এলা ইবাদাতিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন করেছেন তিনি আমাদের সাথেই আছেন এজন্য যে আমরা মানুষকে মানুষের এবাদত থেকে আমরা আল্লাহর এবাদত থেকে তাদেরকে ফিরিয়ে আনব আর কি করব অমিন দুনিয়া এলা সাহা দুনিয়ার এই সংকীর্ণতা থেকে তার প্রশস্ততার দিকে আমরা তাদেরকে আহ্বান জানাব এলা এলাদিয়ান এলা আদলিল ইসলাম এবং অন্যান্য ধর্মের জুলুম নির্বাচন থেকে নিপীড়ন থেকে আমরা ইসলামের সাম্যের দিকে ন্যায় দিকে মানুষকে আহ্বান করব সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করেছেন এজন্য যে আমরা মানুষকে তার দিকেই আহ্বান করব সুদী মন্ডলী রবি আবনা আমর যে দায়িত্বহীন বক্তব্য আমাদের সামনে রেখেছিলেন তার মূল বক্তব্যই হচ্ছে যে আমরা মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে তার দিনের দিকে আহ্বান করব দাওয়াত দিব আল্লাহ রব আলমিন তেমনি সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয়তে তিনি বলেছেন কুমিন কুমুম্মা তোমাদের মধ্যে একটি জাতি হওয়া দরকার একটি দল হওয়া দরকার যারা মানুষকে আহ্বান করবে সৎ কাজের দিকে খাইর তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে হাওনা আনিল মুনকার এবং মানুষকে অকল্যাণ থেকে খারাপ কাজ থেকে গরিত কাজ থেকে বিরত রাখবে যদি তারা এই কাজটা করে তাহলে তারাই হবে সফল কাম এবং মুক্তিপ্রাপ্ত সুতরাং আজকে রাসুল্লাহ সাল্লাহ আনিত যে দিন ও বিধান এটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে দাওয়াতের পথ অবলম্বন করতে হবে এর কোনো বিকল্প নেই রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আকাবার তৃতীয় বায়াত গ্রহণ করার পরে মদিনা থেকে আগত পঁচাত্তর জন সাহাবি যারা আকাবার তৃতীয় শপথ গ্রহণ করেছিল তাদের সাথে তরুণ সাহাবি মোসাহাব ওমায় ওমায়ের রাজি আল্লাহকে প্রেরণ করেছিলেন মদিনায় যারা সদ্য ইসলাম গ্রহণ করবে কিংবা তিনি মদিনাতে গিয়ে ইসলামের দাওয়াত দিবেন সুতরাং দেখা যায় রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তার জীবন দশা থেকে শুরু করে সাহাবাইকালামের জীবনেও একমাত্র দাওয়াতের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন সুদী মন্ডলী এখন এই ইসলাম প্রতিষ্ঠায় কাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনার আপনাদের সামনে আমরা দৃষ্টান্ত তুলে ধরতে পারি সেটা হলেই গত পঁচিশে জানুয়ারি থেকে আপনারা দেখেছেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মিশরে একটি জনবিক্ষোভ গণবিক্ষোভ হয়েছিল এবং সেখানকার স্বৈরাচারী সরকারকে পতনের জন্য তার জুলুম নির্যাতন থেকে জনতাকে মুক্তি দেওয়ার জন্য মানুষ সেদিন তাহারির স্কোয়ারে সমবেত হয়েছিল সমবেত হয়ে তারা কি করেছিল তারা করেছিল তাদের ন্যায্য দাবিকে তাদের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছিল কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পাই সেখানে কেউ কিন্তু সহিংসতা অবলম্বন করেনি এই অসহিংস আন্দোলনের মাধ্যমে এই গণবিক্ষোভে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল তারাই ছিল তরুণ শ্রেণী শুধু তাই নয় আজকে সাত আটটি আরব দেশে যে গণবিক্ষোভ চলছে যে জনরোষ চলছে এর মূলে আপনি দেখবেন যে তরুণ সমাজে কাজ করছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যুগেও সাহাবায় গ্রামের দায়িত্বহীন ত্যাগ তিদীক্ষার মাধ্যমে তাদের স্বার্থহীন ত্যাগের মাধ্যমে তাদের নিষ্কাম সাধনার মাধ্যমে এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা তারা করতে সক্ষম হয়েছিলেন ইসলামের প্রতিটি যুদ্ধে আপনি দেখতে পাবেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবা একরাম কীরকমভাবে তারা ত্যাগ এবং তিতিক্ষার ইতিহাস সৃষ্টি করেছেন যদি তাদের এই ত্যাগ না থাকতো যদি এই তরুণ সাহাবা একরাম ছাপিয়ে না পড়তেন তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে রচিত হতো যদি মন্ডলী হক এবং বাতিলের রক্ষার যে যুদ্ধ প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন কাফেরদের মুখোমুখি হলেন তখন তিনি কিভাবে এই সশস্ত্র এক হাজার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র মুসলমানরা বিজয় লাভ করতে পারে তাদের মোকাবেলা করতে পারে জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পরামর্শ ডাক সভা ডাকলেন সেখানে মহাজেদের মধ্য থেকে তরুণ সাহাবি তিনি যে বক্তব্য রেখেছিলেন ইতিহাসের পাতায় আমরা সেটা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে তিনি বললেন ইয়া রসুল্লাহ আমরা জানি আপনি যে সত্য নিয়ে এসেছেন আপনি আমাদেরকে যার উপর বায়াত নিয়েছেন আমরা জানি যে সেটা সত্য এবং আপনি হক সুতরাং আজকের এই দিনে আপনি সামনের দিকে অগ্রসর হন আমরা আপনার সাথে আছি আমাদের পক্ষ থেকে আমাদের মধ্য থেকে কোনো একজন লোক আজকে পিছপা হবে না ঠিক তেমনি ভাবে সাহাদিবনে রাজি আল্লাহ আনহু আনসারদের মধ্য থেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে এই পরামর্শ দিলেন কে রসুল্লাহ আপনি সামনের দিকে অগ্রসর হন আমাদের মধ্যে থেকে আজকে এ কথা কেউই বলবে না ইদহাব ওয়াকাতিলাব হে রসুল আপনি যান এবং আপনি যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকলাম বরং আমরা আপনার ডানে থেকে আমরা আপনার বামে থেকে আমরা আপনার পিছনে থেকে আমরা আপনার সামনে থেকে আপনার সাথে যুদ্ধ করে যাব একজন লোক আজকে এখান থেকে পিছপা হবে না যদি আপনি বলেন সামনে আমাদের যে সমুদ্র আছে এই সমুদ্রে আপনার সাথে ঝাঁপিয়ে পড়তে আমাদের প্রত্যেকটি লোক আপনার সাথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে ধরুন সাহাবিদয়ের এই দায়িত্বহীন বক্তব্যের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেদিন উজ্জীবিত হয়েছিলেন তিনি সেদিন সাহস সঞ্চারিত হয়ে বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়েছিলেন ইসলামের প্রতিটি ক্ষেত্রে তরুণদের যে ভূমিকা এই ভূমিকার কারণেই এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হয়েছিল যদি মন্ডলী এর পরে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিদ্ধু বিজয় করলেন বারোশো এক খ্রিস্টাব্দে মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশ বিজিত করলেন করলেন এবং সেখানে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল চেষ্টা করেছিল তারা সবাই ছিলেন কিন্তু তরুণ আজকের এই সমাজে আমাদের তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে অবশ্যই তারা কল্যাণের পথে অগ্রসর হতে পারে দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে সক্ষম হতে পারে আমরা যেমন বর্তমানে দেখছি দুনিয়াবী স্বার্থের জন্য দুনিয়াবী সুযোগ সুবিধা লাভের জন্য যদি তাহারির স্কোয়ারে তরুণরা সমবেত হয়ে সে দেশের সরকারকে পতন ঘটাতে পারে তাহলে যে জীবন অনন্তকালের যে জীবনের কোনো শেষ নেই যে জীবন অমর সেই জীবনের জন্য আমরা অবশ্যই কিছু ত্যাগ করতে পারি আমাদের যুবকরা অবশ্যই জেগে উঠতে পারে কিন্তু যতদিন পর্যন্ত এই যুবকরা জেগে না উঠবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা যেভাবেই চেষ্টা করি না কেন এখানে দিন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব হবে কিনা এটা সময়ের ব্যাপার বন্ধুগণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ ইবনে জাবাল রাজি কে যখন ইয়েমেনে প্রেরণ করেন তখন তিনি তাদের তাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন সেই উপদেশের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন এন্নাকা তাঁতি কমান আহলা কিতাবিন হে মোয়াজ তুমি এমন একটি দেশে যাচ্ছ যারা কেতাবধারী ফাদরহমেলা শাহাদাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং তুমি তাদেরকে এই সাক্ষ্যের দিকে আহ্বান জানাবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই ওয়ান্নি রসুল্লাহ এবং আমি আল্লাহর আল্লাহর রসুল আল্লাহর প্রেরিত দূত ফাইন হুম আতাউলিদ আলিক যদি তারা এই বিষয়টা তোমার আনুগত্য করে ফালাম হুম আন্নাল্লাহ ইফতারদা আলাইহিম কদিফতারদা আলাইহিম খামসা সালাওয়াত তাহলে তুমি তাদেরকে বলবে যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন প্রতিদিন ফাইন হুম আতাউলিদ আলিক যদি তারা এই বিষয়ে আনুগত্য করে মেনে নেয় তাহলে ফালাম হুমান্লাহ কাদিফ তারাজা আলাইহিম সাদাকা আল্লাহ রবুল আলমিন তাদের উপরে সাদকা ফরজ করেছেন ফাতুখাজমিন আগনিয়াইহিম ওয়াতুরাদ্দ আলা আলা ফোকারাইহিম সুতরাং এটা তাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে ফাইন হোমাতা আলিক যদি তারা এই বিষয়টাও মেনে নেয় তাহলে তাহলে তুমি তাদের ভালো জিনিস গ্রহণ করা থেকে ভালো ভালো জিনিস বেছে বেছে গ্রহণ করা থেকে তুমি বিরত থাকবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তরুণ সাহাবি মোয়াজিম জাবালকে ইয়েমেনে প্রেরণ করে তাকে কি শিক্ষা দিলেন তাকে শিক্ষা দিলেন কিভাবে দিনের দাওয়াত দিতে হবে কিভাবে আল্লাহ রবুল আলমের দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে সেই পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে শিক্ষা দিলেন কিন্তু আজকে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সেই পদ্ধতিকে ভুলে গিয়ে আমরা মনে করছি যে এ দেশে এই পাঁচ বছরের জন্য আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে একদিনেই এক হুকুমের মাধ্যমে আমরা এই দেশের মানুষকে বলে দিব যদি নামাজ না পড়ো যদি সলাত আদায় না করো তাহলে তোমাকে এই করা হবে যদি তুমি চুরি করো তাহলে তোমার হাত কেটে দেওয়া হবে যদি তুমি বেবিচার করো তাহলে তোমাকে অবিবাহিত হলে বেত্রাঘাত করা হবে আর যদি বিবাহিত হও তাহলে রজম করা হবে পাথর মেরে শেষ করা হবে আমি আইন জারি করে দেবার সবাই মেনে নেবে শুধু মন্ডলী এটা আসলে একটা স্বপ্ন মাত্র আমরা বিগত কয়েক বছর থেকে দেখেছি এ দেশের সরকার আসে আর যায় কিন্তু তারা মাত্র পাঁচ বছরের জন্য আসে আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে এই দেশ জয় করলেন এবং তারপর থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করেছে এবং তাদের কেন্দ্র ছিল দিল্লি তা আপনারা দেখেন ভারতে বাংলাদেশে পাকিস্তানে এই ভারত উপমহাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি আপনি শুধু ভারতের কথাই যদি বলেন তাহলে দেখবেন সেখানে এক কোটি একশো বিশ কোটির অধিক হিন্দু লোক আছে যদি বাংলাদেশে দেখেন তাহলেও দেখবেন যে এখানে এই ষোলো কোটি মানুষের মধ্যে অন্তত দুই কোটি হিন্দু আছে যদি ক্ষমতায় গিয়ে মানুষের উপরে কোনো আইন বিধান চাপিয়ে দিলে মানুষ যদি সেটা স্বেচ্ছায় গ্রহণ করত তাহলে অবশ্যই এই ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কথা ছিল কিন্তু ঘটনাটা তার উল্টা তারপরের দিকে আমরা আসি সতেরোশো সাতান্ন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত একশো নব্বই বছর এদের শাসন করেছে খ্রিস্টানরা এবং তারা শুধু শাসন করেই ছাড়েনি তারা এদেশের চেষ্টা করেছিল এদেশের মানুষকে ধর্মান্তরিত করতে কিন্তু ঘটনাটা কি ঘটনা হচ্ছে এই দেখেন ভারত উপমহাদেশে আপনি আমি যদি পরিসংখ্যান চালাই তাহলে খুব নগণ্য সংখ্যক মানুষ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী কি বোঝা যায় তাহলে বোঝা যায় এই যে মানুষের উপরে জোর করে কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না এবং চাপিয়ে দিলে মানুষ সেটা গ্রহণ করে না করে কি আদৌ করে না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগে আপনারা আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মক্কার কোরআশরা প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ তোমার এই দাওয়াতের মাধ্যমে তুমি যদি চাও যে আরবের নেতা হবে তাহলে আমরা তোমাকে নেতা বানাই দিতে রাজি আছি এবং আরো দুইটা প্রস্তাব দিয়েছে সুন্দরী নারী চাও আমরা দিব ধনী ধন যদি চাও আমরা তাও দিব রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেটা গ্রহণ করেননি আল্লাহ রসুল বুঝেছিলেন ক্ষমতায় গিয়ে কখনো মানুষের উপর কোনো আদর্শ চাপিয়ে দিলেই তারা এই সেই আদর্শকে মেনে নেয় না সে মতাদর্শকে মানে না আপনি দেখেন হাফসি বেলাল রাজি আল্লাহু নির্যাতনে নিষ্পেষিত হয়ে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে থেকে তার উপরে বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল পাথর বলা হয়েছিল তুমি তোমার নতুন দিন থেকে বিরত থেকে পুরাতন দিনে ফিরে আসো তাহলে তুমি নির্যাতন থেকে মুক্তি পাবে বেলাল রাজিয়াল কিন্তু ফিরে যাননি খাব্বা বিন বিন ইয়াসার পরিবার আপনারা দেখেন নির্যাতনের নিষ্পেষণে তারা কত দৃঢ়পদ ছিলেন কিন্তু তারা তাদের দিন থেকে সরে যাননি বরং তারা এর উপর অটল ছিলেন যেটাকে তারা সত্য মনে করেছেন যেটাকে তারা হক মনে করেছেন যেটাকে তারা ন্যায় মনে করেছেন ন্যায় পেয়েছেন তার উপরে তারা সারা জীবন অটল এবং অবিচল থেকেছেন শুধু তাই নয় এর পূর্বের ইতিহাস আপনারা জানেন ফেরাউনের স্ত্রী স্বয়ং আসিয়া যাকে নির্মম নির্যাতনে নিষ্পেষিত করা হয়েছিল কিন্তু তারপরও তিনি কিন্তু তার আদর্শ থেকে সরে যাননি সুতরাং হকের আদর্শ প্রতিষ্ঠা করতে হলে এর মাধ্যম হবে একটাই এবং সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যেটা পদ্ধতি সেটাই অন্য কোনো পদ্ধতিতে গেলে অন্য কোনো পথে গেলে সেটা আদৌ এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুতরাং আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই আদর্শকে প্রতিষ্ঠার জন্য তারই সুন্নতের মাধ্যমে তারই রেখে যাওয়া পদ্ধতির মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এজন্য আমাদের যুবকদেরকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাহলেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘোষণা অনুযায়ী সাত শ্রেণীর মানুষের মধ্যে আমরাও যুবকরাও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সেই দেওয়া ঘোষণা অনুযায়ী আল্লাহ রবুল আলমিনের আরসের নিচে ছায়া পাবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আরসের নিচে ছায়া লাভ করার তৌফিক দান করুন দিনের জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে জাগরিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কাউলি হাজ আস্তাকফিরুল্লাহ আলী আলকুম সাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু